বিভিন্নভাবে বিক্ষিপ্তভাবে যে না হয় তা নয় হচ্ছে তবে সম্ভবত আরেকটু গোছালো আরেকটু ধীর আরেকটু গভীরভাবে হওয়া দরকার কেননা আমরা যে বিষয়টিকে স্বাভাবিকভাবে ছেড়ে রেখেছিলাম সেটা এখন আর স্বাভাবিক পর্যায়ে নেই মাঠে ময়দানে দুভাগে কাজ শুরু হয়েছিল একটি হলো ধররে মাররে ভাঙরে চুররে কোন এক পীর সাহেব এবং তার মুরিদেরা শুরু করেছিলেন কওমিদেরকে তাদের সাথে নিয়ে স্তব্ধ করে দেবেন একটা ধারণা ছিল কিন্তু কওমি আলেমরা মাদ্রাসারা তাকে সাড়া দেননি তিনি রাজনীতি করবেন এ দেশে জনগণকে মাররে ধররে মসজিদ পোড়াওরে ওনার রাজনৈতিক প্রজ্ঞা এবং গুণের প্রশংসাই করতে হয় মানুষের ভোট যদি আপনার নিতে হয় সাড়ে তিন কোটি মানুষের বিরুদ্ধে আপনি অবস্থান নিয়ে আপনি কি পাবেন নির্বোধের মতো কিছুদিন মাঠে ময়দানে হুলস্থুল করেছেন সিলেট কিশোরগঞ্জ থেকে সকল জায়গায় ইন্ধন নাকি ওনারাই জুগিয়েছিলেন আলহামদুলিল্লাহ ময়দান সন্তান একটা ময়দান যতটা শান্ত থাকবে দাওয়াতি কাজ তত ভালো হবে আগের দিকে আমি আর গেলাম না এখন দ্বিতীয় পলিসি শুরু হয়েছে সেটা হলো যারা সহি কথা বলেন যারা শুদ্ধ আমলের কথা বলেন যারা সহিহ সহি বলতে আমরা যখন আলোচনা করি তখন হাসান সহই বলি এটা উসুল হাদিসের অনেক পুরাতন মাস আলা হাদিসের ফর্মুলা যখন সহি বলা হয় তখন হাসান এবং গ্রহণযোগ্য হাদিস তার মধ্যে অটোমেটিকই ঢুকে যাবে আমি আলেমদের দৃষ্টি আকর্ষণ করছি যারা বলেন প্রশ্ন তুলেন যে আপনার খালি সহি হাদিস সহি হাদিস বলেন হাসানের কথা তো বলেন না আমি বলবো এটা আলাদা করে বলার দরকার নেই সার্বিকভাবে ওটা এমনিতেই ঢুকে যায় এটা উসুল হাদিসের কিতাবগুলোতে এমনিতেই লেখা আছে যখন আমরা একাডেমিক সংজ্ঞা দেই যখন আমরা এলমি তারিফ বর্ণনা করি বা যখন আমরা জ্ঞানগতভাবে ক্লাসে পাঠ দেই তখন আমরা সূক্ষ্মভাবে আলাদা করি এই সূত্র মিললে সেটা সহি এই ঘটনা করলে সূত্র হলে সেটা হাসান এই তারপরে জয়ীফ নিয়ে তো কথাই নেই আর জয়ীফ এই এইভাবে জয়ীফ হলে সেটা হাসান পর্যায়ে পৌঁছে যায় হাসান লেগাইরি কিন্তু যখন আমরা আমভাবে সহি বলি তখন তার মধ্যে হাসান এবং গ্রহণযোগ্য সকল হাদিসে ঢুকে যায় সম্মানিত শ্রোতৃমণ্ডলী এখন আরেক পদ্ধতি শুরু হয়েছে সেটা হলো বর্তমান সালাফিদের সালাফ বিরোধী আকীদা 105 পৃষ্ঠা সালাফদের দৃষ্টিতে আহলে হাদিস 113 পৃষ্ঠা এত সুন্দর কাগজে লিখেছে এত পয়সা কোন এক ব্যক্তির জন্য সম্ভবপর নয় একটা গ্যাং এটা আমি বুঝতে পেরেছি খুবই ট্যালেন্টেড খুবই বুদ্ধিমান অনেক অর্থ সম্পদশালী তারা একটা গ্যাং করে নিয়েছে একটা গ্রুপ করে নিয়েছে বিভিন্ন কায়দায় কাজ করার জন্য যে বর্তমান যারা সহি আকিদা নিয়ে কাজ করে সহি হাদিসের দিকে দাওয়াত দেয় এবং যারা মাঠে ময়দানে দাওয়াতি কাজ করছেন এই পথে তারা বাতিল এটা প্রমাণ করার জন্য যা যা দলিল লাগে যা যা প্রমাণ লাগে যা যা ব্যাখ্যা লাগে যা যা বিশ্লেষণ লাগে এবং যেখানে যে ধরনের বিকৃত করা সম্ভব একটাও বাদ দেয় নাই আমি আগা থেকে শেষ পর্যন্ত পড়ে দেখলাম দুটো বই একাধিকবার যদি আরো পড়তে হবে ইবলিশ শয়তানের মাথাও ফেল ইবলিশের কাজ নয় একশো পাঁচ পৃষ্ঠা এই বর্তমান সালাফিদের সালাফ বিরোধী আকিদায় যা লিখেছে এবং চব্বিশটা পর্বে নাকি সে ইন্টারনেটে ছেড়েছে তাতে দেখলাম যে সোজা মাথা নয় এগুলা আর এক মাথার কাজও নয় এককারে ইবলিশ শয়তান তারা অনেকগুলো গ্যাং নিয়ে বসে এগুলা করতে পেরেছে না হলে সোজা মাথা সহজ মাথার কাজ এগুলা নয় সম্মানিত উপস্থিতি একশত পাঁচটি পৃষ্ঠার মধ্যে সালাফে সালেহেনের আকৃদাজা সব উল্টিয়েছে অত্যন্ত জ্ঞানের সাথে কৌশল করে নাম দিয়েছে বর্তমান সালাফিদের সালাফ বিরোধী আকিদা কাজেই আমাদের একটি ধীর স্থিরভাবে ব্যাপারটা বোঝার প্রয়োজন রয়েছে কোরআন দিয়ে হাদিস দিয়ে আরবি ভাষা দিয়ে ইতিহাস দিয়ে যেভাবে সাজিয়েছে যে কোনো মানুষের জন্য বিভ্রান্ত হওয়া সম্ভব পথ প্রথম আমি আপনাদের সামনে আহলুসুন্নাল সুন্নাল জামাত নিয়ে কথা বলতে চাই কারো কারো প্রশ্ন যে আমরা শুধু মুসলিম কিসের আহলুস সুন্না কিসের আবার সালাফি কিসের আবার আহলুল হাদিস এই প্রচলনা দীর্ঘদিন চালিয়েছেন চালানোর পরে কিছু কিছু মানুষকে নিউট্রাল করা সম্ভবপর হয়েছে যখন মাথাটা মধ্যম পন্থায় চলে এসেছে তখন তাদের ট্যাবলেট নিজেরা ঢুকানো শুরু করেছেন সমাজকে বুঝতে হয় সমাজকে স্টাডি করতে হয় ইতিমধ্যেই আমরা কিছু বেউকুমি করে ফেলেছি আমার কিছু ভাই বন্ধু ছোট ভাইয়েরা একেবারে এমন ভাবে পিছু হট এমন ভাবে হাল ছেড়ে দিয়ে কথাবার্তা বলা শুরু করেছেন এবং সামাজিক বিশৃঙ্খলা বা সামাজিক যতটুকু সুবন্ধন আছে সেগুলোকে অনেকটা দুর্বল করে ফেলেছেন এর ক্ষতি খুব শীঘ্রই দেখা দিয়েছে এই জন্য আমি অনুরোধ করব আল্লাহ নবীর যুগে মুসলিম ছিলেন আল্লাহ নবীর যুগের মুসলমানদের চেয়ে বড় মুসলিম কারো থাকার কথা নয় সেইখানে সেই সাহাবিদকে আল্লাহ নবী বলছেন فإنه من يعيش منكم بعدي فسيرى اختلافا كثيرا আমার পরে তোমরা যারা বেঁচে থাকবে অতি শীঘ্রই দেখতে পারে সাওয়াফা অনেক পরে নয় সাইয়ারা অতি শীঘ্রই দেখতে পারবে ইখতিলাফান কাসীরা অনেক ইখতিলাফ অনেক মতবিরোধ অনেক দিমত দেখতে পারবে তখন কি করবে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন তখন তোমরা ডান বাম করতে পারবে না আমার সুন্নত এবং আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে তোমরা আঁকড়ে ধরবে আব্দু আলাইহা বিন নওয়াজেজ মাড়ির দাঁত দিয়ে কামড়ে ধরবে হালকা করে ধরবে না হাত দিয়ে ধরলেও শুধুমাত্র হবে না দাঁত দিয়ে ধরলেও শুধুমাত্র হবে না সামনের দাঁত দিয়ে যদি ধরো দাঁত ভেঙে যেতে পারে ছুটে যেতে পারে সামনের দাঁত দুর্বল মাড়ির দাঁত দিয়ে কামড়ে ধরবে আল্লাহ নবী বলেছেন খায়রুন নাসে করনি ثم الذين يلونهم ثم الذين يلونهم সবচেয়ে উত্তম যুগ হলো আমার যুগ তারপর অর্থাৎ আমার সাহাবীদের যুগ ثم الذين يلونهم তারপরে উত্তম যুগ হলো তাবেদের যুগ তারপরে হলো তাবে তাবেদের যুগ তারপরে মানুষ মিথ্যা কথা বলা শুরু করবে আমানতদারি উঠে যাওয়া শুরু করবে সাক্ষী চাওয়া হবে না সাক্ষ্য দিতে যাবে কোটে কোটে ঘুরবে মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য এবং তারা মোটা হয়ে যাবে খেয়ে দে একেবারে বসে বসে এসির হাওয়ায় বসে বসে ফতোয়ার মিজাইল মারতে থাকবে সম্মানিত উপস্থিতি এই তিনটা যুগকে কেন আঁকড়ে ধরতে বলা হলো মুসলিম যদি শুধু মুসলিম নাম নিলেই যথেষ্ট হয় আল্লাহ নবী কেন বললেন যে খুব শীঘ্রই মতবিরোধ দেখা দিবে তখন তোমাদের কি করতে হবে এখন যদি আমরা কি করব সেটা বাদ দিয়ে যদি বলে আমরা সবাই মুসলিম তাহলে সেই ঢাকার পুরাতন চুটকির মতোই হল মাঝের সর্দার সাহেবের নামে চুক্তিটা মেয়র হানিফ সাহেবের শ্বশুর বর্তমান মেয়র সাহেবের নানা তিনি তাকে মানত ঢাকার একেবারে সরকার পর্যন্ত একটা কথা সর্দার সাহেব বলছে আর সরকার উল্টাবে এমন সাহস ওই যুগে ছিল না মাঝে সর্দার সাহেব জমিয়ত আহলেদের ভাইস প্রেসিডেন্ট ছিলেন দীর্ঘদিন আমি দেখেছি এত বড় প্যাট কালো মানুষটা খাটো করে ওনাকে বলা হয়েছিল সর্দার সাহেব খাওয়ার পানির পাইপ আর পেশাব পায়খানার পাইপ দুইটা যে ভাঙ্গা চুরে একাকার হয়ে গেল উপরে সরকারের কাছে একটু কয়ে দেন না সাইরা সুরে দিয়ে যাক উনি রসিকতা করে বলেছিলেন যে একই কোম্পানির পাইপ তো কিছুদিন মিলামিশা চল বাদ দাও না সমস্যাটা কোন জায়গায় রসিকতা করেছিলেন আপনি মুসলিম একই কোম্পানির তো সব পাইপ কিন্তু এখানে যে কাদিয়ানি আছে এখানে যে শিয়া আছে এখানে যে মুরজিয়া আছে এখানে যে কাররামিয়া আছে এখানে যে কুল্লাবি আছে এখানে যে খারেজি আছে এখানে যে বিভিন্ন দল এবং মত আল্লাহ নবী যেটা বলে গেছিলেন খুব শীঘ্রই মতবিরোধ দেখতে পারে পারবে সব মিলে আপনি মুসলিম আপনি তো ওই মুসলিম থাকতে বলা হয় নাই আল্লাহ নবী ওই মুসলিম থাকতে নিষেধ করেছেন আপনাকে মুসলিম থাকতে বলা হয়েছে মা আনা আলাইহি ওয়া আসহাবি আল্লাহ নবী বলেছেন ইফতারাকাত আল ইয়াহুদ আলা 71 ফিরকা ইহুদিরা একাত্তর ফেরকায় বিভক্ত হয়েছে আর নাসারারা বাহাত্তর ফেরকায় বিভক্ত হয়েছে আমার উম্মত তেহাত্তর ফেরকায় বিভক্ত হবে তখন জিজ্ঞাসা করা হলো আল্লাহ নবী বললেন কুল্লুহুম ফিন্নার সবাই নামে যাবে ইল্লা ওয়াহেদা একটি মাত্র সারা জিজ্ঞাসা করা হলো তারা কারা হে আল্লাহ রসুল আল্লাহ নবী বলেন মা আনা আলাইহি সাহাবি আমি এবং আমার সাহাবীরা যার উপরে আছি সব মুসলিমের কথা তো বলা হয় নাই তারা মুসলিম থেকে একেবারে খারিজ তাও আল্লাহ নবী বলেননি আল্লাহ নবী বলেছেন তারা জাহান্নামে যাবে আল্লাহ নবী বলেছেন তারা বিভ্রান্ত হবে তওবত অথচ তারা মুসলিম উম্মতের অন্তর্গত থাকবে হয়তোবা থাকবে কিন্তু সেই পথে তোমাদের হাঁটা যাবে না মুক্তি যদি পেতে চাও নাজাত যদি পেতে চাও সকল ফেরকা সকল তরিকার মুসলমান বাদ দিয়ে একমাত্র আল্লাহর নবী এবং তার সাহাবীদের তরিকার মুসলিম হতে হবে বিষয়টা পরিষ্কার করে বুঝতে হবে হাওয়া পন্থী কথা বললে হবে না যে সকল কিছু বাদ দিয়ে আমরা তো মুসলিম আরে মুসলিম তো বটেই হতেও পারেন কোন ধরনের মুসলিম আপনি ভালো জানেন আপনি ওই ধরনের মুসলিমের কথা তো বলা হয়নি বলা হয়েছে আল্লাহ নবীর তরিকার মুসলিম সাহাবিদের তরিকার মুসলিম এবং সকল তাবিদের তরিকারও না ওয়াল্লাযিনা তাবাহুম বিহসান সাহাবিদেরকে যে তাবেরা একেবারে অ্যাপ্রোপ্রিয়েটলি অ্যাকুরেটলি একেবারে জেনে বুঝে এলেমের সাথে আনুগত্য করেছেন ওই তাবি সাহাবিরা আলাল ইতলাক আনকন্ডিশন তাদের কোনো কন্ডিশন নাই সকল সাহাবা হেদায়েতের উপরে কিন্তু তাবেঈদের উপর শর্ত লাগিয়ে দিয়েছেন আল্লাহ পাক স্বয়ং ওয়াল্লাযিনা তাবাহুম বিইহসান আর আপনি বলতেছেন সবাই মুসলিম এই সকল ভুয়া চিন্তাধারা নিজের আবিষ্কার করতে যাবেন না বুঝতে হবে আপনাদেরকে ধীর স্থিরভাবে মৌলিক বিষয়গুলো ওই তাই হয়ে গেল আব্দুল্লাহ বিন সাবা ইহুদির বাচ্চা মুসলিম নাম ধারণ করে মুসলমানের মধ্যে সর্বপ্রথম নানান প্রশ্ন উত্থাপন করে করা শুরু করে দিল ওসমান রাজিয়াল্লাহু তাআলার বিরোধিতা শুরু করে দিল বিদ্রোহীদেরকে উস্কে দিল আলী রাজিয়াল্লাহু তাআলা তিনি স্বয়ং আল্লাহ এবং নবুয়ত পাঠাতে যে জিব্র নিয়ে আসতে জিবরেল যে ভুল করেছে এই সকল বার্তা আব্দুল্লাহ বিন সাবাই ইহুদির বাচ্চা শুরু করে দিল তত্ত্ব খারেজিরা আলী রাজিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে লড়াই শুরু করে দিল শিয়াদের উত্থান হয়ে গেল মর্জিয়াদের উত্থান হলো এবং জাহমিয়াদের উত্থান হলো সব কার সাহাবীদের যুগের শেষের যুগ থেকে শুরু হয়ে গেল ওই যে আল্লাহ নবী বলেছিলেন সাতাত্তারে কোম্মাতি এত উম্মতের ফেরকার মধ্যে আপনি কোন ফেরকায় থাকবেন আপনাকে ডিসিশন নিতে হবে সিদ্ধান্ত নিতে হবে হাওয়া কথা বললে হবে না আপনি এই যুগের মানুষের কতটুকু কি জানেন কি বুঝেন সম্মানিত উপস্থিতি এখানে চলে আসলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কথা ওই হাদিস থেকে আলাইকুম বিসুন্নতি আলাইকুম বিল জামা ওই হাদিসের মধ্যে 73 ফেরকার ওই হাদিসের মধ্যে এসেছে আল জামা আর সেটা হলো আল জামা আল জামা হলো আল্লাহ নবীর জামাত যেটা সাহাবীদের জামাত যেটা সেই জামাত আর আলাইকুম বিসুন্নতি তোমাদের আমার সুন্নত এবং আমার খোলাফা রাশিদের সুন্নত আঁকড়ে ধরতে হবে আশা করি অনেকটা পরিষ্কার করার চেষ্টা করেছি আপনাদের সামনে সুন্নত বলতে আল্লাহ নবীর সুন্নত সুন্নত বলতে আল্লাহ নবীর আদলে এবং পদ্ধতিতে সাহাবিদের যে সুন্নত সেই সুন্নত আল জামা অর্থ হল সাহাবিগণের জামাত সাহাবিগণের জামাত সেই আল্লাহ নবীর সুন্নত সাহাবিগদের সুন্নত এবং তাদের যে জামাত সেই জামাত যারা ধরে থাকে তারা হলো আহলু সুন্না জামাত যারা ইহুদিরে বাচ্চা আব্দুল্লাহ বিন সাবার পথ ধরেছে তারা সাবাই জালা আলী রাজিল্লাহ তালানকে অতিরঞ্জন করেছে তারা হয়ে গেল রাফেদি এবং শিয়া যারাই মুসলিম স্টেটের বিরুদ্ধে ষড়যন্ত্র করে মারামারি শুরু করে দিল মুয়াবিয়া রাজিল্লাহ তালানোর বিরুদ্ধে আলী রাজিল্লাহ তালানোর বিরুদ্ধে দুই জনের বিরুদ্ধে একত্রে মারামারি করে রক্তক্ষয়ী যুদ্ধ শুরু করে দিল খারেজিরা বলা হয়ে থাকে যে হব্বে আলীও নয় বুগদে মুয়াবিয়াও নয় আদাওয়াত ইসলাম শিয়াদের বিষয়টা আলীর ভক্তিও নয় মুয়াবিয়ার প্রতি বিরোধিতাও নয় এটা হলো ইসলামের সাথে দুশ্মনী লাইসাত হুব লাইসা হুব্বু মুয়াবিয়া ওয়ালা بغض ليس حب علي ولا بغض معاوية ولكن عداوة ইসলাম দুইজনকে সামনে ইস্যু করে নিয়ে ইসলামের দুশ্মনী করা শুধুমাত্র আলীর বিরোধিতাও নয় মোয়াবিয়ার বিরোধিতাও নয় বিরোধিতা হলো মুসলিম স্টেটের মধ্যে গন্ডগোল লাগে মুসলমানদেরকে তাবাহ করে দেওয়া বরবাদ করে দেওয়া খারেজি সম্মানিত উপস্থিতি এই সময় আপনি কি করবেন এই সময় কাদের হাদিস গ্রহণ করা যাবে কাদের হাদিস গ্রহণ করা যাবে না এ নিয়েও প্রসঙ্গ উঠে গেল ইমাম মাহমুদ বিন সিরিন তিনি সিনিয়র তাবি তিনি বলছেন সাম্মুলানা রেজালাকুম হাদিস তো বলছো লোকগুলোর নাম বলো আল্লাহ নবীর কাছ থেকে কে শুনেছেন তার কাছ থেকে কে শুনেছেন লোকগুলোর নাম বলো এরা কানুমিন আহলে সুন্ন আহলু সুন্নাল জামাতের লোক যদি হয় হাদিস গ্রহণ করব আর আহলু সুন্নাল জামাতের লোক যদি না হয় তাহলে হাদিস আমরা গ্রহণ করব না পরিষ্কার কথা সাবাইদের হাদিস গ্রহণযোগ্য নয় শিয়াদের হাদিস গ্রহণযোগ্য নয় রাফিজিদের বর্ণিত হাদিস গ্রহণযোগ্য নয় খারিজিদের বর্ণিত হাদিস গ্রহণযোগ্য নয় কাদেরিয়াদের কাদেরিয়াদের হাদিস গ্রহণযোগ্য নয় জহমিয়াদের বর্ণিত হাদিস গ্রহণযোগ্য নয় প্রত্যেকটা মানুষের জীবনে পুঙ্খানে পুঙ্খরে খাটার পরে তারপরে হাদিস গ্রহণ করা হয়েছে সাফ পরিষ্কার পরিচ্ছন্ন আর আপনি এখন বলতেছেন যে আমরা তো মুসলমান মুসলমান আপনি হাদিস গ্রহণযোগ্য আপনি কাদারিয়া মুসলমান না শিয়া মুসলমান না রাফিজি মুসলমান না জাহামি মুসলমান না কাদিয়ানি মুসলমান আপনি কোন মুসলমান না সুন্নাল জামাতের মুসলমান এই সিদ্ধান্ত আগেই হয়ে গেছে নতুন করে প্রশ্ন তুলছেন এগুলো অবাক হয়ে যাচ্ছি সম্মানিত উপস্থিতি প্রশ্ন তোলার কোন অবকাশ নাই অনেকেই মনে করেন যে আলামিন জামি মসজিদ বংশালের জামি মসজিদগুলো দেশের বিভিন্ন স্থলে জামি গুলা কেন তারা এই সেই বলে আহলে সুন্দা বলে সালাফি বলে আহলেজ বলে মুসলিম জামাত থেকে আলাদা করে বলেছে আরে ভাই মুসলিম জামাত থেকে আলাদা করে নেই এটা তো ভুল কথা মুসলিম জাতির সর্বশ্রেষ্ঠ যে পথ এবং পদ্ধতি তাদের তাদের প্রতিনিধিত্ব করছে আলাদা নয় কোন ভাইকে এই মসজিদে সালাত আদায় করে তারা নিষেধ করেছে কখনো নয় আপনারা আসুন বক্তব্য শুনুন মাসালা শুনুন বক্তব্য উপস্থাপন করুন আমরা সকলেই প্রস্তুত আছি আমাদেরই কোন কোন ভাই জায়গায় জায়গায় অসতর্ক হয়ে বলে থাকেন যে এই নাম তো ঠিক নয় ভাই নাম ঠিক নয় দুইটা কারণে নামের প্রয়োজন আছে একটি হলো সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুসলিম জাতির প্রতিনিধিত্ব করে আহলুল সুন্নাল জামাত বিশেষ করে আহলুল হাদিসরা এটা সত্য কথা সালাফিরা দ্বিতীয় কথা হলো বাংলাদেশের আইন পাকিস্তানের আইন ব্রিটিশের আইনে আহলে হাদিস স্বীকৃত আপনি যদি কোর্টে যান কোন এই মসজিদে যদি মামলা হয় কখনো কেউ তুলে দিতে চায় আইনের ফেকরে যেতে হবে মোতাল্লি সাহেব বুড়ো হয়ে গেছেন এখন আর পিস্তল ছুটাইতে পারবেন না আইন দেওয়া যেতে হবে সেখানে কোর্ট বলে আপনারা কে কোন সহি আকিদা হানাফিরা কি বাতিল আকিদের কি বেটা শিয়াদেরকে রাখবে যে আপনারা বাতিল আকিদের হক আকিদের উপরে তা আমরা হকাকিদের উপরে কোরআনীদেরকে ডাকবে যারা কবরের আজাব মানে না হাদিস মানে না এক কথাই যে আপনারা কোন দেয় আমরাও সহি আকিদায় কোর্ট রায় দিয়ে দেবে এটা সব সহি আকিদার সেখানে স্বীকৃত আহলে হাদিস ব্রিটিশের কোর্টে আহলে হাদিস পাকিস্তানের কোর্টে আহলে হাদিস বাংলাদেশের কোর্টে আহলে হাদিস স্বীকৃত এমনকি যারা ধরা পড়ে বিভিন্ন ধরনের খারেজে কাজ করে বোমা টোমা মেরে তাদেরকে জিজ্ঞাসা করো তোমরা কারা যদি বলে আহলে হাদিস বহু ডি আমি শুনেছি বিভিন্ন রিপোর্ট থেকে কেস একটু হালকা হয়ে যায় এর ইতিহাস আছে যদি বলে সহি তারা তাড়াতাড়ি আরো শক্ত করে দেয় যে তাহলে তোমরা নতুন একটা দলে আছো যারা সন্ত্রাস করে যারা আহলে সাথে জড়িত নয় এটা বিষয় রয়েছে আইনগত বিষয় রয়েছে ইতিহাসগত বিষয় রয়েছে এবং আকিদাগত বিষয় রয়েছে এগুলো আপনাদের ধীর স্থির বুঝে দৃঢ় সিদ্ধান্তের মধ্যে থাকতে হবে আমি বলছি না কারো সাথে আপনার সমস্যার সৃষ্টি করতে হবে আমি বলছি না সম্মানিত উপস্থিতি দেখুন আল্লাহ নিয়ে কিভাবে সমস্যা তারা সৃষ্টি করলো বর্তমানে একশত পাঁচ পৃষ্ঠার মধ্যে আল্লাহ নিয়ে যে কাজ করেছে এই লোক এই লোকের নামটা এখনই আমি বলছি না যদি আসে অবা করো তুমি যদি আসো আলোচনা করো এবং তুমি তোমার যে সকল বিবরণ দিয়েছ তার থেকে ফিরে আসো তা আলহামদুলিল্লাহ না হলে শুধু এইটুকুই বলতে চাই যে 105 পৃষ্ঠার মধ্যে তুমি যা করেছো তা যদি কোনো এক ব্যক্তি যদি 105টা জেনা করে বলৎকার করে তার যদি 105টা জারর সন্তান হয় 105টা জারো সন্তান যদি পথে ঘাটে হাজার হাজার অন্যায় কাজ করে বেড়ায় তাহলে যে খারাপ কাজ হবে তার চেয়েতেও তুমি কোরআন হাদিস বিকৃত করে খারাপ কাজ করেছো বইয়ের নাম দিয়েছো বর্তমান সালাফিদের সালাফ বিরোধী আকিদা সালাফ বলতে তুমি কি বুঝেছো একজন সালাফের কথাও তুমি বলো নাই তোমার সালাফ কারা সালাফের সংজ্ঞা তো তোমার আগে দিতে হবে সালাফ হলো অতীত অতীত বলতে আল্লাহ নবীর যুগ তাবেঈদের যুগ তাবে তাবেঈদের যুগ কিন্তু তোমার মনে রাখতে হবে জাহাম বিন সাফওয়ান সে তাবে ওয়াসিল ইবনে আতা তাবেঈ এবং ইমাম হাসান বসরি তিনিও তাবি ওয়াসিল ইবনে আতা হাসান বসরির দরবারে বাগদাদের মসজিদে গিয়ে বলছে যে কাবিরা গুনাহ করে তার কি হবে খারেজি পন্থী মানুষ অনেকটা হাসান বসরি বলছেন জাহলু সুন্নাল জামাতের আকীদা হলো যে কাবিরা গুনাহগারকে আল্লাহ ইচ্ছা করলে maaf করে দিবেন আল্লাহ ইচ্ছা করলে maaf করবেন না তবে সে জাহান্নামে চিরস্থায়ী হবে না কেননা তার ভিতরে ইমান আছে এক সময় এক সময় আল্লাহ পাক তাকে বের করে জান্নাতে দিবেন ও একটি মুতাজিলা পন্থী এবং খারেজা পন্থী খারেজি পন্থী বলছে যে না এটা ঠিক হলো না কেন আল্লাহ তো ন্যায় বিচার করবেন ন্যায় বিচার যদি আল্লাহ পাক করতে যান তাহলে ওমা আনাবে লিল আবিদ আল্লাহ পাক জুলুম করেন না কাউকে কাবিরা গুনাহগার কালকা মাঝখানে বসায় রাখবেন জান্নাতেও দিবেন না না বসায় রাখাটা হলো ন্যায় বিচার হবে এইটা যদি আল্লাহ পাক না করেন তাহলে আল্লাহ পাক ন্যায় বিচারক হলেন না তো কাবিরা গুনাহ করছে ওকে করে জান্নাতে দিবেন কেন ন্যায় বিচার হইল নাকি তিনি বললেন যে আল্লাহ পাক ওকে বসায় রাখবেন তখন হাসান বসরি বলেন কাদে এতাজালা আন্না এই লোকটা আমাদের থেকে বের হয়ে গেছে বের হয়ে যাওয়া আহলে সুন্নাল জামাতের পথ থেকে বের হয়ে গেছে এই ওসিলাম না আতা তাবিল এখন যদি বলেন আল্লাহ নবী বলেছে উৎকৃষ্ট যুগের সে তো পথে নেই আপনি কি মনে করেছেন জাদ বিন দিরহাম ঘোষণা দিল মা কাল্লাম আল্লাহ মুসা তাকলিমা আল্লাহ পাক মুসার সাথে কথা বলেননি ওমাত্তাখাদ আল্লাহ ইব্রাহিমা খালিলা ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ পাক বন্ধু ঘোষণা করেন নাই অচ কোরআন এসে কাল্লাম আল্লাহ মুসা তাকলিমা আল্লাহ পাক মুসার সাথে শুধু কথা বলেন অনেক কথা বলেছেন আল্লাহ পাক কোরআনে কারীমে বলেছেন তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বন্ধু হিসাবে নিয়েছেন এখন এদের ব্যাখ্যা বিশ্লেষণ ব্যাখ্যা কি একটু ধীরে মাথা পেতে শুনতে হবে যেহেতু ময়দানে অনেক সমস্যা সৃষ্টি হচ্ছে এই সমস্যা মোকাবেলা করা খুব শীঘ্রই কঠিন হয়ে পড়বে কাজে আপনাদের মাথাটা একটু পরিষ্কার রাখতে হবে ওরা বলছে যে কথা যদি বলতে যায় তাহলে জিব্বা লাগবে কথার সাথে জিব্বার সম্পর্ক আছে জিব্বা থাকলে গেলে মুখ লাগবে কণ্ঠ নালে লাগবে আওয়াজ হইতে গেলে না হলে ভাষা উৎপাদিত সাউন্ড হবে কোন থেকে ফিলোলজিক্যাল ক্যালকুলেশন শুরু করে দিয়েছে আল্লাহ সুতরাং আল্লাহ বাক কথা বলতে পারেন না কথা যদি আল্লাহ বাক বলতে যান জিব্বা লাগবে মুখ লাগবে দাঁত লাগবে কণ্ঠনাল লাগবে শ্বাস লাগবে মেলা কিছু লাগবে সৃষ্টি জগতের সাথে মিল হয়ে গেল মানুষের সাথে মিল হয়ে গেল আল্লাহ পাককে কোন সৃষ্টি জীবনের সাথে জীবের সাথে উদাহরণ দেওয়া যাবে না সুতরাং আল্লাহ পাক কথাই বলেন আল্লাহ পাক ইব্রাহিমকে বন্ধু হিসেবে গ্রহণ করেন নাই কেন বন্ধুত্ব কেন হয় এই লোকটাকে আমি কেন ভালোবাসি এই লোকটাকে আমি কেন ঘৃণা করি ওই লোকটার সাথে আমার সম্পর্ক স্বাভাবিক কেন এটা অন্তরের সাথে সম্পর্ক আমার অন্তরটা কারো যেন বিগলিত হয় অন্তরটা কারো জন্য একটু ঝুঁকে যায় অন্তরটা কারো প্রতি নরম হয় খুশি হয় সুতরাং তাকে আমি বন্ধুত্ব করি অন্তরটা কারো উপরে বিগড়ে যায় অন্তরটা কারো উপরে এ হয় অবিতৃষ্ণার ভাব পয়দা হয় মনের মধ্যে সুতরাং আমি তার উপর রাগ করি যার উপর আমার মনের বিগলিত অবস্থাও নাই বিতৃষ্ণাও নাই তার সাথে আমার বন্ধুত্বও নাই তার সাথে আমার শত্রুতাও নাই সুতরাং এই যে মনের ভাবের পরিবর্তন এটা তো মানুষের জন্য এটা আল্লাহর হয় না সুতরাং আল্লাহ পাক কাউকে বন্ধু হিসেবে গ্রহণই করতে পারেন না এই যে একশো পাঁচ পৃষ্ঠা রিজা করেছে সেগুলা ফেরত নিয়ে এসেছে আর সালাফিদের উপর আক্রমণ চালাচ্ছে তো উপস্থিতি তখন ওমাইয়া বংশের খালিফা হেসাম তিনি নির্দেশ দিলেন ইরাকের ওয়াসেতের গভর্নরকে খালেদ আল কাসারিকে ওকে ধরো ফতোয়া দিলেন মাইমুন বিন মাহরান তাবি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার শাগরেদ এত কাফের হয়ে গেছে মুরতাদ হয়ে গেছে তখন ইমাম আবু হানিফা তখন তাগরা যুবক তখন ইমাম আবু ইউসুফ তাগরা যুবক তারা সব এরাকে রয়েছেন তারাও সমর্থন দিয়েছেন এই যে মোরতাদ হয়ে গেছে তখন ওয়াসেতের যে governor Khalid al Qasri Jad bin দিরহামকে অ্যারেস্ট করলেন অ্যারেস্ট করলে নীরবে রেখে দিলেন ঈদ উল আজহার দিন উপস্থিত হল খুতবা দিলেন তখন গভর্নররা খুতবা দিতেন স্থানীয়ভাবে খুতবা দেওয়ার বলে ইয়া ইউহান্নাস দাহু হে লোকেরা আপনারা কোরবানি করুন যার কাছে উট আছে উট দিয়ে কোরবানি করুন যার কাছে গরু আছে ছাগল আছে ভেড়া আছে কোরবানি করুন মেম্বার থেকে নেমে বলেন আনা উদাহি বি জাদ বিন দিরহাম আমি জাহাদ বিন দিরহামকে ঈদের ময়দানে আপনাদের সামনে জবাই করে কোরবানি করছি কত বড় বেদাত বিরোধী ছিলেন তখনকার গভর্নররাও কেন সে বলে আল্লাহ পাক মুসার সাথে কথা বলেন নাই আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিসসালামকে বন্ধু বলে নাই এই কথা বলে ঈদের মাঠে জবাই করে দিলেন এটা বিখ্যাত কথা তখন ইমাম আবু হানিফা জীবিত তখন ইমাম আবু ইউসুফ ইমাম মুহাম্মদ সবাই তখন ইরাক অবস্থান করছেন আমরা বলে থাকি যে হানাফিরা সহিহ আকীদার পক্ষে নয় না কথাটা একদম ঠিক নয় ইমাম আবু হানিফার জাকিদা ইমাম আবু ইউসুফের আকীদা ইমাম মুহাম্মদের যা আকীদা এবং আহলে সুন্নাহ ওয়াল জামাতের যা আকীদা ইমাম এবং অধিকাংশ ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমদ হাম্বলের যে আকীদা এক আকীদা বড়ই কৌশল করে খুব সূক্ষ্মভাবে একটা শত্রুতা সৃষ্টি করার চেষ্টা করেছে দুই জায়গায় একদিকে বলছে দাউবন্দিদের আকিদার আহলে আকিদা দুইটা দুই দিকে যেহেতু দাউবন্দিরা বর্তমান সালাফির যারা দাবি করে তাদের বিরুদ্ধে সুতরাং তাদের আকিদা উল্লেখ করলাম না এই শয়তান তুমি উল্লেখ করলা না কেন তুমি দাওবন্দীদের সাথে আলেসের আকিদার দ্বন্দ্ব লাগাতে চাচ্ছ দাওবন্দির কিতাবের আকিদা আর ওয়াজের মাঠের আকিদা এক নয় ওয়াজের মাঠে যা তা বলে যাচ্ছে তারা আল্লাহ কলমের মধ্যে বলে যাচ্ছে আল্লাহ হাওয়ায় উঠছে বলে যাচ্ছে কত কিছু বলছে ওটা দেওবন্দের কিতাবের আকিদা নয় ওটা ওয়াজের আকিদা না কেতাবের আকিদা নয় তুমি উল্লেখ করলেই পারতে দেওবন্দের আকিদা কি তাদের কিতাবে কি আছে তুমি জানো যে দেওবন্দের কিতাবের যে আকিদা আর আহলে হাদিসদের আকিদা সালাফিদের আকিদা এক সুতরাং অত্যন্ত কৌশলে দ্বন্দ্ব লাগাই দেয় তুমি পাশ কেটেছ কেন তুমি ইবলিশের চেয়ে বড় শয়তান তোমার নাম আমি এখনই বলছি না খুব দ্রুত তুমি দেখা করো তোমার সমস্যাগুলা কি আছে আমি তোমাকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি সম্মানিত উপস্থিতি কতগুলা প্রসঙ্গ তখন এসে গেল প্রসঙ্গগুলার সবচেয়ে বড় একটা প্রসঙ্গ হলো যে আল্লাহর গুণ আছে কি নাই আল্লাহ পাক বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়া দারুল লাযিনা ইউলহিদুনা ফি আসমাই আল্লাহ ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা আল্লাহর অনেক উত্তম নাম আছে গুণাবলী সম্পন্ন ফাদউহু বিহা সেই নামগুলা ধরে তাকে ডাকো يا رحمن يا رحيم يا غفار يا ستار يا كريم ইত্যাদি ইত্যাদি হাদিস এসেছে ইন্না লিল্লাহি তিসআতা ওয়া তিসঈন ইসমান মিআতান ইল্লা ওয়াহিদা আল্লাহর 99টা নাম রয়েছে 100টা কিন্তু একটা কম মান আহসাহা দাখালাল জান্নাহ যে ব্যক্তি এগুলা পড়বে এবং গুনে গুনে পড়বে দাখালাল জান্নাহ সে জান্নাতে চলে যাবে অনেকে নামগুলো লিখতে ভুল করেছেন ইমাম তিরমিজি নামগুলো উল্লেখ করেছেন আমার উস্তাদ আল্লামা ওসাইমিন তিনিও আরো গুছিয়ে লিখেছেন আল্লামা ওসাইমিনকে যেভাবে গালি দিয়েছে শেখ বিন বাসকে যেভাবে গালি দিয়েছে শেখ ফৌজানকে যেভাবে গালি দিয়েছে এমনি তাইমাকে মিথ্যাবাদী বলেছে এমনি বলে মিথ্যাবাদী সোজা এমনি কাইয়িমকে মিথ্যাবাদী বলেছেন পরে কথা হবে কেনে আরো বড় কথা হবে যদি দেশের গভর্নর থাকতো তাহলে ঈদের মাঠে জবাই করা হতো তাকে সরকারের দৃষ্টি আমরা আকর্ষণ করি না কারো বিরুদ্ধে এটা আহলুস সুন্নাহ জামাতের নীতি নয় দশটা আলামত বর্ণনা করেছেন ইমাম ইবনে কাইয়িম আল জাওজিয়া আর আসাওয়াইকুল মুরসালার মধ্যে তার মধ্যে একটা মনে আছে বেদাতিদের কাজই হলো মারামারি লাগানো গন্ডগোল লাগানো সরকারকে উস্কিয়ে দেওয়া এবং একজনের বিরুদ্ধে একজন লাগিয়ে দেওয়া আর আহলুস সুন্নাহ জামাতের কাজ হলো ধৈর্য ধরা দোয়া করা প্রকাশ করা সত্যের দিকে দাওয়াত করা আমরা কারো বিরুদ্ধে কাউকে লাগিয়ে দেই না এটা আমাদের নিয়ম নয় সম্মানিত উপস্থিতি আল্লাহ নিয়ে প্রসঙ্গ আল্লাহর গুণাবলী রয়েছে নাম রয়েছে সেগুলা বলে ডাকতে বলা হয়েছে আল্লাহকে আরো হাদিস এসেছে কারো যদি কোনো দুঃখ চাপে দুর্দশা চাপে মনের কষ্ট চাপে অত্যন্ত অশান্তি চাপে সে যদি এই দোয়াটা পাঠ করে আল্লাহুম্মা ইন্নী আবদুকে হে আল্লাহ আমি তোমার বান্দা ওয়াবন আবদেক আমি তোমার বান্দার পুত্র দাসের পুত্র ওয়াবন আমাতেক আমি তোমার দাসীর পুত্র না সিয়াতি বিয়াদেক আমার মাথা তোমার হাতে আমার মাথা তোমার হাতে মাদেন ফিয়া আমরক আমার উপর তোমার হুকুম চলে এবং আদলুন ফিয়া কাদাওক আমার উপরে তোমার যে ইচ্ছা সিদ্ধান্ত ফয়সালা সবই নেয় আমি অন্ধ হলেও সেটা তোমার নেয় আমি লুলা হলে সেটা তোমার নেয় আমি ল্যাংড়া হলেও সেটা তোমার নেয় আমার সন্তানদের না থাকলেও সেটা তোমার নেয় তোমার কোনো অন্যায় নেই মাদেন ফিয়া আমরক আসআলুকা বিকুল ইসমিন হুয়া আমি তোমাকে ডাকছি হে আল্লাহ তোমার প্রত্যেক নাম যেটা তোমার সম্মাইত বিহি যে নামে তুমি তোমাকে নামাঙ্কিত করেছ যে নাম তুমি তোমার নিজের জন্য রেখেছ ও আল্লাহ আহাদাম মিন খালকে তুমি তোমার কোন বান্দাকে সেটা যদি জানিয়ে থাকো এবং আনসাল তৌফিক কিতাবেকে তুমি তোমার কিতাবের মধ্যে যদি কোনো নাম বর্ণনা করে থাকো সব কিছু ধরেই জানা অজানা যা সকল কিছুকে ক্লোজ ভাবে ধরে আমি তোমাকে ডাকছি এই জালিল কোরআন আর রবিয়া কালবি কোরআনকে আমার মনের বসন্ত করে দাও কোরআন যারা যেন আমার মন উর্বর হয় কোরআনের দ্বারা যেন আমার মনে এলেম আমল ইমান যেন বেড়ে যায় এই ব্যবস্থাটা তুমি করে দাও ও জেলা আহাম্মি আওয়াজ জাহাবা হুজনি আমার দূর হওয়া আমার দুঃখ দুর্দশা দুশ্চিন্তা এবং ক্লেশ শোক তাপ সবকিছু দূর করার ব্যবস্থা করে দাও এই দোয়া যদি কেউ পাঠ করে আল্লাহর পক্ষ থেকে তার মনে শান্তি নাজিল হয়ে যায় তার দুঃখ দুর্দশা মন পরিচ্ছন্ন হয়ে যায় এখন আল্লাহকে আল্লাহ কোথায় এই নিয়ে প্রশ্ন তুলেছেন এনার একটা কুলকলে এই দুই ভাইয়ের এক ভাই যে কাজ করেছেন সালাফদের দৃষ্টিতে আহলে হাদিস এটা একটু হালকা করেই ধরে নিয়েছে আমি উনি মাঝহাবি মাসলানে শেষ দিকে গিয়ে নিজের জালে নিজেই ফেসে গেছেন ওটা খুব বড় করে ধরছি না চাঁদ দেখানে যে সকল সমস্যা সেটাকে আমি বড় করে ধরে নিয়ে আমি শুধু দৃষ্টি আকর্ষণ করেছি তাদের পক্ষে কিছু ফতোয়াও রয়েছে হাদিসের কিছু ইশারাঙ্গিত ইঙ্গিত রয়েছে কিন্তু বিষয়টা প্রাধান্য পাবে না এবং বাস্তবতা নয় এই জন্য দৃষ্টি আকর্ষণ করেছি তবে তাদের একটা ভালো লক্ষ্য আছে সারা পৃথিবীতে একদিন পরে তাহলে ভালো হয় কিন্তু ভালো তো শরীয়তের দৃষ্টিতে এবং বাস্তবতার সাথে মিলতে হবে তাদের সাথে আমি শত্রুতা করে কিছুই বলিনি এবং যারা সালাবদের দৃষ্টিতে আহলে হাদিস নিয়ে আলোচনা করেছেন অনেক গুজামিল দিয়েছেন তারপরেও আমি তাকে বলে যদি মাঝধাপ পর্যন্ত সীমাবদ্ধ করে দিয়েছেন এটা নিয়ে আমার কথা নয় কিন্তু একশো পাঁচ খ্রিস্টাব্দে যে ভাই করেছেন সরাসরি আকিদানে এমনকি প্রায় তিরিশ বার নাউজুবিল্লাহ পাঠ করছেন আহলে হাদিসদের মুখের উপরে সালাফিদের মুখের উপরে এমনি তাইমিয়াকে গালি দিয়েছেন এমনি কাইমকে গালি দিয়েছেন গালি দিয়েছেন শেখ ওসাইমিনকে গালি দিয়েছেন এবনে তাইমিয়াকে এরা কিচ্ছু জানে না লেখাপড়া জানে না এবং কি আমরা নামও লিখতে পারি না শুদ্ধ করে এত বড় পণ্ডিত এত বড় পণ্ডিত সম্মানিত উপস্থিতি দেখুন ইবলিশের ছেলে বড় পণ্ডিত আলোচনা করছে আল্লাহর হাত নেই আল্লাহ পাক কত জায়গায় বলছেন ইয়াদুল্লাহি ফাওকা আল্লাহর হাত তাদের হাতের উপরে বালিয়াদাহু মাবসুতাতান ইহুদিরা বলে যে আল্লাহর হাত হলো আটকানো একবারে গাড়ের সাথে বাঁধা মানে কৃপণ আর কি গোল্লাত আইদিহিম তাদের হাত আটকা পড়ে যাক বাধা পড়ে যাক এবং বালিয়াদাহু মাবসুতাতান আল্লাহর দুই হাত হলো খোলা আল্লাহ নবী বলেছেন কেলতে ইয়ামিনান আল্লাহর দুই হাতি ডান হাত কোন আল্লাহর বান্দা যদি ইখলাসের সাথে কোন একটা ছোট্ট জিনিস দান করে আল্লাহ পাক সেটা সেটা তার ডান হাতে কবুল করেন হাতে নিয়ে যে কত কোরআনের আয়াত সবচেয়ে যেটা বড় প্রতিবাদ করেছে এই লোকটা আল্লাহ হাতকে অস্বীকার করেছে হাদিসে এসেছে যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ঝগড়া শুরু করে দিলেন আপনি আমাদের বাবা আপনাকে আল্লাহ পাক নিজ হাতে সৃষ্টি করেছেন এবং আপনাকে জান্নাতে ঢুকিয়েছেন এবং এই আপনি যদি এই অন্যায়গুলো না করতেন তাহলে তো আমাদেরকে এই পৃথিবীতে শাস্তি ভোগ করতে হতো না জান্নাতে দেখলাম এই কাজ আপনি করলেন কেন বাবার সাথে দেখা উর্ধাকাশে সেখানে বাবার সাথে তর্ক করছেন মুসা আলাইহিসসালাম মুসা আলাইহিসসালাম বলছেন আদম আলাইহিসসালাম বলছেন শোনো মুসা তুমি ওই বিষয় নিয়ে তর্ক করছো যে বিষয় আমার সৃষ্টির হাজার হাজার বছর আগে আল্লাহ ফয়সালা করে রেখেছে আল্লাহর ফয়সালা অনুযায়ী ওগুলা হয়েছে শুধুমাত্র আমাকে আমি ওগুলা করেছি ওগুলাও ছিল তাকদিরে তাই তাহলে এইগুলা না আমাকে দোষ দিচ্ছে কেন ফাহাজ্জা আদম মুসা তখন আদম আলাইহিসসালামের সাথে বিতর্কে মুসা আলাইহিসসালাম পরাজিত হলেন এখানে মুসা আলাইহিসসালাম বলছেন যে আল্লাহ তোমাকে হাত দিয়ে সৃষ্টি করছে এত সম্মানার্থে কোরআনের কারিমের আয়াত কিভাবে বিকৃত করে এই লোক আজকের কথা নেই মোকাবিলা করেছে ইনি হয়তো নিজের পণ্ডিতে প্রকাশ করার চেষ্টা করেছেন আর এই সকল বিতর্ক বহুত পুরাতন আল্লাহর হাত আছে কিনা আল্লাহ আছে প্রথম প্রশ্ন আল্লাহ আছেন কিনা এখন যদি বলেন যে আল্লাহ যদি থাকতে যান তাহলে সেটা বস্তু হয়ে যাবে একটু কঠিন হয়ে যাচ্ছে কিন্তু মাথায় নিতে হবে অনেক দিন যাবত খুতবা শুনছেন একটু জটিলতার মধ্যে লুপ্তি হবে কেননা মাঠ আপনার জন্য বসে নাই আল্লাহ যদি কিছু হন তাহলে সেটা বস্তু হবেন বস্তুর সংজ্ঞার মধ্যে সেটা পড়তে হবে তার আকার আকৃতি থাকতে হবে তার স্থান দখল করতে হবে তার চাপ থাকতে হবে বস্তুর যে সংজ্ঞা থিংয়ের যে সংজ্ঞা সেটা মধ্যে পড়ে যাবে তখন আপনি কি করবেন তখন বললো তাহলে আল্লাহ নাই আপনার মধ্যে নাস্তিকের মধ্যে পার্থক্য তখন কি থাকবে আপনি তো বহু পেঁচিয়েছেন নিজেকে আহলে শুনে দাবি করে আল্লাহ নাই ছাড়া নাস্তিকতা ছাড়া আপনার পরিসমাপ্তি কোন জায়গায় বলুন সম্মানিত উপস্থিতি বলতেছে যে আল্লাহর হাত নেই তাহলে ওখানে কি হবে আল্লাহ পাক যে বলছেন সুরা সাদের শেষের দিকে وإذ قال ربك للملائكة إني خالق بشرا من طين فإذا سويته ونفخت فيه من روحي فقعوا له ساجدين যখন সোজা সংক্ষেপে বলছি আল্লাহ পাক বলেন ফেরেশতাদেরকে আমি মানুষ বাটা বানাতে চাই মাটি দিয়ে যখন সেটাকে আল্লাহ পাক পরিপুষ্ট মানুষ হিসেবে তৈরি করলেন তখন সবাই তাকে সিজদা করল ইল্লা ইবলিস আবাস আবা ইল্লা ইবলিস আস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন ইবলিস অহংকার করল সিজদা করল না তখন আল্লাহ পাক বললেন ইয়া ইবলিস হে ইবলিস মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া আমি আমার দুই হাত দিয়ে যাকে সৃষ্টি করেছি তাকে সিজদা করতে তোমাকে কে নিষেধ করলো আস্তাকবারতা তুমি কি অহংকার করলে আমি কুনতা মিনাল কাফিরিন না তুমি কাফেরদের অন্তর্গত আমি যাকে দুই হাত দিয়ে সৃষ্টি করেছি তাকে সিজদা করতে তোমাকে কে নিষেধ করলো আস্তাকবারতা আমি কুনতা মিনাল আলিন قال انا خير منه ইবলিসের জবাব থেকে অনেক কিছু শিকার আছে ইবলিস বলে আমি তার চেয়ে উত্তম খালাকতানি মিন নার আমাকে তুমি সৃষ্টি করেছো আগুন দিয়ে বা হালাক্তা মিন তিন আর আদমকে সৃষ্টি করেছে মাটি দিয়ে সুতরাং যুক্তির বিষয় হলো আগুন হলো উত্তম আগুনের গতি উপর দিকে মাটির গতি নিচের দিকে আগুনে জ্বালাতে পারে পুড়াতে পারে ছাই করতে পারে মাটি কি করতে পারে আর উপরে গেলে মানুষের পাড়ায় হাল চাষ করে এর কোনো ক্ষমতা আছে আমি শ্রেষ্ঠ আমার গতি ঊর্ধ্বমুখী আমি কিছু করতে পারে মাটি নিজে কিছুই করতে পারে মাটির সাথে মাটি লাগান মাটি ওয়ালে লাগান কিছুই হবে না মাটি আরো ময়লা করবে ইবলিশের যুক্তি এই জন্য ইমাম সাফি বলেছেন এবং ইমাম সাফির আগে দাউদ বিন আলিয়া জাহিরি বলেছেন আউয়াল মান কাসা শায়তান সর্বপ্রথম যে ভ্রান্ত কিয়াস করেছে সে হল শায়তান আগুনের সাথে মাটির কিয়াস মাটির সাথে আগুনের কিয়াস করেছে কে কিয়াসের জন্মদাতা এলো শয়তানে আল্লাহ সামনে কিয়াস আল্লাহ জ্ঞান দেয় কিন্তু ইবলিশ শয়তান তোমার চেয়ে উত্তম তুমি যে কেন ইবলিশ ওই জায়গায় প্রশ্ন তুলে নেই এ আল্লাহ তুমি যে দাবি করলা দুই হাত দ্বারা সৃষ্টি করেছ কই তোমার হাত কেমন তুমি প্রশ্ন তুলেছ আল্লাহর হাত কেমন হয়ে যায় আল্লাহ কোথায় আল্লাহর হাত নাই কিন্তু ইবলিস আল্লাহর হাত অস্বীকার করে না এই দিক থেকে ইবলিস শয়তান তোমার চেয়ে উত্তম যেটা আমি প্রথম বলেছি ইবলিস তোমার চেয়ে উত্তম এই জন্য ইবলিস প্রথমেই প্রশ্ন তুলতে পারত আল্লাহর সামনে যে আল্লাহ তুমি কখন হাত দ্বারা সৃষ্টি করলা তোমার হাত কেমন তোমার হাত লম্বা না খাটো তোমার হাত কি আমার হাতের মতো না তোমার হাত তো নাই তাহলে হাতের দাবি করলা কেন অনেক প্রশ্ন ছিল ইবলিসের ইবলিস একটা প্রশ্ন তোলে নেয় এখানে কেন ইবলিস জানত আল্লাহর হাত আছে আল্লাহ পাক বলেছেন যেটা সেটা ইবলিস অস্বীকার করবে ইবলিস কিন্তু কিছু অস্বীকার করে নাই খুব ভালো করে কয়েকটা আয়াতের টাস্কের জন্য শুনে যান আরো কয়েকটা বক্তব্য আমি কিছু ক্লিয়ার করার চেষ্টা করো যদি কঠিন হবে কিন্তু ধৈর্যের সাথে সেগুলো শুনলে কাজে লাগবে ইনশাল্লাহ আশা করছি ইবলিস কিন্তু আল্লাহর কোনো ক্ষমতা অস্বীকার করে নাই আল্লাহর কোনো কিছু দাবিজাত অস্বীকার করে নাই আল্লাহর কর্তৃত্বকে অস্বীকার করে নাই কিন্তু যে হুকুম তামিল করে নাই এবং নিজে যুক্তি দিয়েছে আল্লাহ বলেছেন দুই হাত দিয়ে সৃষ্টি করেছি ইবলিস একবার প্রশ্ন করেনি আল্লাহ তোমার তো হাত থাকতে পারে না তুমি তো ইবলিস শয়তানের সাথে খারাপ তুমি হাতকে অস্বীকার করে ফেলেছ ইবলিস শুধু যুক্তি দিয়েছে ইবলিস মেনে নিয়েছে খালাকটা নেবেন না তুমি আমাকে সৃষ্টি করেছো আগুন দিয়ে আল্লাহ সৃষ্টি করেন না এই কথা ইবলিস বলার সাহস পায়নি ওয়া খালাকতাহু মিন তিন তুমি সৃষ্টি করেছো আদমকে মাটি দিয়ে তারপরে ফাবি ইজ্জাতিকা আল্লাহ আমি তোমার ইজ্জতের কসম কসম খাচ্ছি ইবলিস কার নামে কসম খাইতে ওইটাও জানে কিন্তু মুসলমান সেটা জানে না মুসলমান বাপের নামে কসম খায় মায়ের নামে কসম খায় মাটির নামে কসম খায় নিজের নামে কসম খায় কিন্তু ইবলিস বলে ফাবে ইজ্জাতিক আল্লাহ আমি তোমার কসম খাচ্ছি তোমার সম্মানের কসম খাচ্ছি ইবলিস আল্লাহকে আমাদের মতো এই মুসলমানদের অনেকের সাথে ভালো চিনে দুইটা জিনিস একটা হলো মারেফা আর একটা হলো ইনকার অহংকার ইবলিস এই যে আপনারা বলেন আমরা সব মুসলমান আপনাদের মতো অনেক মুসলমানের চেয়ে ইবলিস আল্লাহকে ভালো চিনে আল্লাহর ক্ষমতা বুঝে আল্লাহর নামে কসম খায় আল্লাহর সামনে আল্লাহ তুমি সৃষ্টি করেছ আল্লাহর হাত আছে এটা ইবলিস অস্বীকার করেনি সেটা সাথে সাথে ইবলিস মেনে নিয়েছে আল্লাহর কাছেই ক্ষমতা চেয়েছে রব্বে ফাআনজিরনি হে আল্লাহ তুমি আমাকে ক্ষমতাটা দিয়ে দাও ইবলিস বলেনি আমি নিজেই ক্ষমতা রাখি না ওই অহংকার ইবলিস করেনি ইবলিস বলেছে আল রাব্বে আনজিরনি ইলা ইয়াউমি ইবাসুন কিয়ামত পর্যন্ত তুমি আমাকে ক্ষমতা দাও যাতে আমি গোমরা করতে পারি ইল্লা ইবাদাকাল মুখলাসিন হে আল্লাহ তবে তোমার যারা একান্ত একান্ত মুখলেস বান্দা একান্ত বান্দা তাদেরকে আমি গোমরা করতে পারবো না কিন্তু যারা দদুল্য মানে স্ট্রাকারিং করে পথেকের ভুল পথে চলতে চায় তাদেরকে আমি গোমরা করতে পারবো তাছাড়া পারবো না দেখুন আপনাদের মতো অনেক মুসলমানের চেতে ইবলিসের একটা সাইড অনেক ভালো কিন্তু এই ইবলিস অহংকারী ইবলিস কাফের ইবলিস পাপি ইবলিস আল্লাহর হুকুম মানে নেই এটা সত্য কিন্তু আল্লাহকে মেনে নিয়েছে দুইটার মধ্যে কিন্তু আসমান জমিন পার্থক্য রয়েছে সময় তো উপস্থিতি আল্লাহর দুই হাতের কথা আল্লাহ পাক বলেছেন আল্লাহর হাত আছে এখন এখানে মাত্র দুইটি জিনিস আপনাদের সামনে বলে আজকে আমার খুতবা শেষ করবো ইনশাআল্লাহ আজিজ রইল আল্লাহর যত গুণাবলী আছে নিরানব্বইটার কথা আমরা জানি কম বেশি তাছাড়া আল্লাহ যে ফি আল্লাহর গায়েবি এলমে তার যে কত নাম আছে কত গুণাবলী আছে সেগুলো আমরা জানি না এগুলা হাদিস দ্বারা প্রমাণিত কিন্তু কোনো কিছু আমি নিজে বানিয়ে বলতে পারবো না ওয়ান তাকুলু আল্লাহ মালা তালামুন আল্লাহ প্রসঙ্গে যা জানো না তা তোমরা বানিয়ে বলতে জানো না যেও না তাহলে তোমাদের ভুল হয়ে যাবে এখানে প্রশ্ন হলো তাহলে আল্লাহর হাত স্বীকার করব কিনা স্বীকার করতে হবে আল্লাহর হাত আছে এখন যদি বলেন এখানে কয়েকটা দিক আছে সেগুলো আমি পরে বিশ্লেষণ করব একটা হলো নফি তাতিল আর একটা হলো ইসবাত ইসবাতের পরে তাফবিদ কিংবা তাকিফ তাসবিহ তাজসিম শব্দ অর্থ করে আমি আজকের খতবা শেষ করে দিচ্ছি একলে ইসবাত যা আছে তা আমাকে মেনে নিতে হবে স্বীকার করতে হবে বিলিস পর্যন্ত মেনে নিয়েছে আর আপনি মুসলমান মোতাজলা আপনি আশারিদের একটা অংশ অধিকাংশই ভালো কিছু কিছু ভুল রয়েছে সেই পথে হেঁটে আপনি অস্বীকার করে যাবেন তাহলে আপনি ইবলিসের সাথে এখানে খারাপ হয়ে গেলেন কেন হাত বলতে হাত আল্লাহ বলতে আল্লাহ আল্লাহ কেমন জানি না আল্লাহর হাত কেমন তা আমি জানি না লাইসা কামিসলি শাই ওহুয়া সামিউল বাসির আল্লাহর মতো কেউ নেই তিনি দেখেনও এবং তিনি শুনেনও তিনি দেখেনও শুনেনও তার দেখা মানুষের দেখার মতো নয় তার শোনা মানুষের শোনার মতো নয় তার অস্তিত্ব মানুষের অস্তিত্বের মতো নয় তার হাতও মানুষের হাতের মতো নয় কিন্তু তার হাত আছে তার দৃষ্টি আছে তার শ্রবণ শক্তি আছে এটা প্রমাণিত এটা আমাকে মেনে নিতে হবে এটাকে বলে ইসবাত আমি আগে মেনে নেব যেটাকে আমরা করে কাইফিয়ত কেমন তা আমরা জানি না কেন আল্লাহ পাক বলেছেন লাইসা কামিসলি সেই তার মতো কেউ নাই সুতরাং আমি উপমা উদাহরণ তুলনা কিছুই দিতে যাব না আচ্ছা একটা হলো তাকিফ মানে বিবরণ দেওয়া লম্বা খাটো সাদা মোটা চিকন এগুলা হলো তাকিফ মানে বিবরণ দেওয়া তামসিল মানে হলো উদাহরণ দেওয়া উদাহরণ দেওয়া মানে হলো যে আল্লাহর হাত মানুষের হাতের মতো গরুর হাতের মতো ছাগলের হাতের মতো আরেকটার সাথে উদাহরণ দেওয়া এটা হলো তামসিল তাতিল মানে হলো যে নাই তাতিল যে কাজটা তুমি করেছো শেষ পর্যন্ত যা বহু যুক্তি দিয়ে দেয়া কোরআন হাদিসের সেটা না আমি পরে আলোচনা করব ইনশাআল্লাহ এটা না হলো তাতিল আগলো তাজিসিম তাজিসিম মানে হলো যে জিসিম আল্লাহ তাহলে দেহ আছে আল্লাহ তাহলে বডি আছে নাহলে হাত পা ইত্যাদি থাকে তার দেহ আছে তার বডি আছে নিশ্চয় এটা বলা হয় তাজিসিম কিন্তু বডি নয় সেফাত এগুলা হলো আল্লাহর গুণাবলী ইত্যাদি ইত্যাদি ইমাম আবু ইউসুফ রাহিমুল্লাহর সাথে বাহাস হলো বেশর আল মুরাইসির তারাও তাবেদের পরবর্তী যুগের মানুষ মুরাইসি বলছে আল্লাহর দেহ আছে হাত আছে পা আছে সুতরাং সেগুলা সবই মানুষের মতো সেগুলা দেশেন দেহ আর তিনি সর্বত্র বিরাজমান আবু ইউসুফ রাহিমাউল্লাহ সহ সহন্যরা বললেন যে তোমার টুপির মধ্যে আছে বি কালাল সোয়াতে তা আমার টুপির মধ্যেও আছে ফি জাউফি হেমারিক তোমার গাদার পেটের মধ্যেও আছে মোরাইছে বলে হ্যাঁ তাও আছে তারপর নামাজের সময় হলো সালাতের সময় হলো সালাতের মধ্যে জোরে জোরে পড়তেছে সুবহান রাব্বিল আসফাল সুবহান রাব্বিল আসফাল আমরা বলি সুবহান রাব্বিল আলা আল্লাহ উপরে বলে আল্লাহ সর্বত্র বিরাজমান তার নিচেও আছে ইমাম আবু ইউসুফের সামনে এবং অন্য আলেমদের সামনে পড়তেছে সুবহান রাব্বিল আসফাল আমি সেই আল্লাহর প্রসঙ্গ পবিত্রতা বর্ণনা করছি যিনি নিচেও আছেন আর তোমরা আজকাল আমাদেরকে কি শোনাতে চাচ্ছ তুমি যাদেরকে সালাফি বলছো সালাফ বলছো সেটা না আমি পরবর্তীতে কথা বলবো কাজেই যে বিষয়টা আজকে প্রাথমিকভাবে আপনাদের সামনে দিয়ে গেলাম সেটা হলো আল্লাহ আছেন আল্লাহর সেফত আছেন আল্লাহ কেমন তা জানি না তার গুণাবলী কেমন তাও জানি না যেটা একভাবে তার সাথে সাবেত করতে হবে কেমন অত্যকে অস্বীকার করতে হবে বাকি বিবরণ ইনশাআল্লাহ পরবর্তী খোদবায় আপনার সামনে তোলার চেষ্টা করব খালি মুসলমান হইতে চান না তাহলে বিভ্রান্তির মধ্যে পড়ে যাবেন আহলু সুন্নল জামাতের সঠিক মুসলিম কাকে বলে সেগুলো নিয়ে আলোচনা পরবর্তীতে থাকলো আকুলু কাউলি হাজা ওয়াস্তাগফিরু লাকুম আজমাইন আল্লাহুম্মা আনসুর মান নাসরা দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজআলনা মিনহুম ওয়াখযুল মান খাযালা দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা তাজআলনা মিনহুম আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম আল্লাহুম্মা দাম্মির দিয়ারহুম আল্লাহুম্মা খাররিব বুনিয়ানহুম ইবাদাল্লাহ رحمكم الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعيدكم لعلكم تذكرون ولذكر الله تعالى أعلى وأولى وعز وجل وتم وهم أكبر أقم الصلاة